আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা কাশিম আমরা ওমর আমরা যে খালি আঘাত হেনে ভাঙব মোরা এই সমাজের নি আমরা কাশিম আমরা ওমর আমরা যে খালি আঘাত হেনে ভাঙব মোরা এই সমাজের নি লড়ব মোরা খোদার পথে লড়ব আমর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান মজলুমেরি আর্তনাদে ভারী যে আকাশ কাঁদছে ওরা তোরে করছে হাহুতা মজলুমেরি দে ভারী যে আকাশ কাঁদছে ওরা তোরে করছে হাহুদা হাহুতা তোরে জালিম শাহিরান বোঝে পতন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নওজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি আমরা নবীন আমরা তরুণ আমরা নওজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আল্লাহ হলেন মোদের সাথী নাই কখন ভয় তারই মদত পুঁজি করে রান যে বিজয় আল্লাহ হলেন মোদের সাথী নাই কোন ভয় তারই মদত পুঁজি করে আনবো যদি জয় তারুণ্যেরই দীপ্ত শিখা দুরন্ত মিশন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নওজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নজওয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আয়রে দামাল আয়রে কিশোর আয়রে ছুটে আয় বজ্র মুঠে নিশান হাতে বিপ্লবী গান গায় আয়রে দামাল আয়রে কিশোর আয়রে ছুটে আয় বজ্র মুঠে নিশান হাতে বিপ্লবী গান গায় শপথ নেব খুদার পথে বিলাতে জীবন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদ নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে দিদি নিশান লড়ব মোরা খোদার পথে যায় যদি যার প্রাণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন